মাছ দরিয়ায় উঠলে তুফান ভয় কিরে ভাই মাঝি হিমাল্লা ভয় কিরে ভাই মাঝি হিমাল্লা এনায়ের জমিনদার স্বয়ং খোদা আল্লাহ ভয় কিরে ভাই মাঝি আল্লাহ মাছ দরিয়ায় উঠলে তুফান ভয় কিরে ভাই মাঝি হিমাল্লা ভয় কিরে ভাই মাঝি হিমাল্লা এনায়ের জমিনদার স্বয়ং খোদা আল্লাহ হয় ভাই মাঝি মাল্লা শাহাদাতের তরি খানি মোহাম্মদ নয়ের কান্ডারি এ তরি ভাঙে না রে ডোবে না রে ভাঙে না রে ডোবে না রে যতই বহু খাওয়া জোরে যতই বহু খাওয়া জোরে বারে বৈঠক কইয়া সবে ইল্লাল্লাহ এ নায়ের জামিনদার স্বয়ং খোদা আল্লাহ ভাই মাঝি মাল্লা বাদরিয়ায় উঠলে তুফান ভয় কিরে ভাই মাঝি হিমাল্লা ভয় কিরে ভাই মাঝি মালা এনায়ের জামিনদার স্বয়ং খোদা আল্লাহ ভয় কিরে ভাই মাঝি মাল্লা এ তরি নীল সিন্ধু পার হয়ে ভাই মেঘনায় আয়সা পৈরাছে ভাই রে আয়সা পৈরাছে ভাই রে আয়সা পৈরাছে ওই যে দূরে পার কিনারা দেখা যাইতাছে ভাই রে দেখা যাইতাছে ভাই রে দেখা আছে এ তোরি নীল সিন্ধু পার হয়ে ভাই পদ্মায় আইসা আইসা আইসা ওরে জোরে সোরে বাউরে বৈঠা জোরে সোরে বাউরে বৈঠা মুখে বলো আল্লাহ এনায়ে জামিনদার স্বয়ং প্রধান আল্লাহ ভয় রে ভাই মাঝি মাল্লা মাদরিয়ায় উঠলে তুফান ভয় রে ভাই মাঝি হিমাল্লা ভাই কি রে ভাই মাঝি মালা হেনায়ের জামিনদার স্বয়ং খোদা আল্লাহ কি রে ভাই মাঝি এ এতরি ভিড়বে কিনারে তাতে সন্দেহ নাই রে তাতে সন্দেহ নাই রে বহুত বদর খন্দকে তার হাজার প্রমাণ দেখতে যে পাইরে ভাইরে দেখতে যে পাইরে ভাইরে দেখতে যে পাইরে ওরে জোরে সোরে পাওরে বৈঠা জোরে সোরে পাওরে বৈঠা দিয়ে সবাই পাল্লা নায়ের জামিনদার স্বয়ং আল্লাহ ভয় ভাই মাঝি মাল্লা যায় উঠলে তুফান ভয় ভাই মাঝি মাল্লা ভয় রে ভাই মাঝি মাল্লা এ নায়ের জামিনদার স্বয়ং আল্লাহ ভয় ভাই মাঝি মাল্লা ভয় ভাই মাঝি মাল্লা ভাই রে ভাই মাঝি মাল্লা